এবাদাত হচ্ছে রাতের এবাদাত কোনো ব্যক্তি যদি রাতের বেলা রাত জেগে এবাদত করে সেই এবাদত রব্বুল আলমীর কাছে অত্যন্ত প্রিয় এবাদত অথচ দেখা যায় আমাদের অনেক ভাইয়েরা বরং অধিকাংশ লোকেরাই সে সময় ঘুমের ঘরে ঘুমের ঘরে বিবর কিন্তু সেই সময় এবাদাত বিশেষ করে শেষ রজনীর এবাদাত আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় এবাদাত এজন্য আসুন আমরা রাতের এবাদতের ব্যাপারে কিছু কথা কিছু কথা জানার চেষ্টা করি রব্বুল আলমিন কোরআন করিমে রাতে এবাদতের ব্যাপারে কিছু কথা বলেছেন সুরা আসাজদার ষোলো এবং সতেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন তাদের পাজর শয্যা থেকে আলাদা হয়ে যায় তারা তাদের রবকে ভয় এবং আশা নিয়ে ডাকতে থাকে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেটা তারা আল্লাহর পথে ব্যয় করে কৃতকর্মের জন্য কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে অর্থাৎ এই রাতের বেলা রাত জিগে যারা ঘুমের আনন্দ বা শান্তি বা প্রশান্তি ত্যাগ করে বিছানা থেকে আলাদা হয়ে যায় রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ তালাকে খুশি করার জন্য এই বিষয়টি আল্লাহ তালার কাছে কত বেশি প্রিয় এবং এর স্বভাব কত বেশি সেটাই রব্বুল আলমিন আয়তের ভিতরে উল্লেখ করছেন যে কোনো ব্যক্তি জানে না যে তার জন্য কত নয়ন অভিরাম নয়ন অভিরাম পুরস্কার আল্লাহ তালা লুকায়িত করে রেখেছেন সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ এই রাতের নামাজের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালা সই হাদিসে আসছে রব্বুল আলমিন প্রতি রাতের শেষ অংশে পৃথিবীর নিকটবর্তী আসমানে চলে আসে পৃথিবীর নিকটবর্তী আসমানে চলে আসে এবং বান্দাদেরকে ডাকতে থাকে বলতে থাকে কে আসো আমাকে বলো অসুস্থ কে আসো আমাকে বলো আমি সুস্থ করে দেব কে আসো বিপদগ্রস্ত আমাকে বলো আমি বিপদ থেকে উদ্ধার করব। কে আসো ঋণগ্রস্ত আমাকে বলো আমি ঋণ থেকে মুক্তি দেব কে আসো গুণাগার আমাকে বলো আমি গুণা মাফ করে দেবো এভাবে রবুল আলমী ডাকতে থাকেন সুতরাং সেই শেষ রজনীর ডাকে যদি কোনো ব্যক্তি সাড়া দেয় রাজ জেগে এবাদত বন্দিকে মশগুল থাকে তার সেই এবাদাত রবুল আলমিনের কাছে অত্যন্ত প্রিয় একটি বাদাত অত্যন্ত প্রিয় একটি বাদাত এই জন্য ইমানদারদের উচিত শেষ রজনীতে এবাদত বন্দিকিতে মশগুল থেকে আল্লাহ তাল্লাহ নৈকট্য অর্জনের চেষ্টা করা বিশেষ করে রমজান মাসে রমজান মাসে রাজ জেগে আবাদতের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে আলাদা মর্যাদা রয়েছে রসুল আলী আলী বলছেন যে ব্যক্তি রমজান মাসে যে ব্যক্তি রমজান মাসে রাত ইবাদত করলো গুফির আলাহু মা তাকদ্দমা মিন তার পিছনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় অতএব রমজান মাসে কোনো ব্যক্তি যদি রাত জেগে আবাদত করে বিশেষ করে তারাবির নামাজ পড়ে তাহলে সাওয়াবের আসানি ইমানের সাথে তাহলে তার পিছনের গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ রাতের নামাজের কিছু বৈশিষ্ট্য রয়েছে পড়ার পদ্ধতি রয়েছে রাতের নামাজ মূলত দুই রাখাত দুই রাখাত পড়া হয় বা দুই রাখাত দুই রাখাত পড়া উত্তম রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন সলাতুল্লেইলি মাথনা মাথনা রাতের নামাজ দুই রাখাত দুই রাখাত অর্থাৎ রাতের নামাজ আমরা দুই রেখা দুই রেখাত পড়বো এবং সর্বশেষ এক টাকা দিয়ে শেষ করব কমপ্লিট করব। এটাই সন্ন্যত এবং এই সন্ন্যতকে ফলো করা উচিত রাসুল সাল আলী সাল্লাম রাত জেগে নামাজ পড়তে পড়তে তার পা মোবারক দুই পা ফুলি যেত তখন তাকে বলা হলো সাহাবাহাম বললেন বিশেষ করে আয়েশা সিদ্দিকা তালা আনহা বললেন হে আল্লাহ আপনার পূর্বের এবং পরের সকল অপরাধ আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন তারপর আপনি এত ইবাদত কেন করেন তখন তিনি বলছিলেন আফালা আকুন আবদান শাকুর আমি কি আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দাদের অন্তর্ভুক্ত হব না এটা রাসুল সাল আলিয়াল উত্তরে বলেছিলেন সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ সুতরাং রাতের নামাজের গুরুত্ব অপরিসীম রাতের নামাজের ফজিলত যেমন অপরিসীম তেমনি ভাবে রাতের নামাজ ব্যক্তিকে আল্লাহ তালার নৈকট্য লাভে খুব দ্রুত দ্রুত আল্লাহ তালার নৈকট্য লাভে তাকে সহায়তা করে সুতরাং আমাদের রাতের নামাজের ব্যাপারে সচেতন হওয়া উচিত রাতের নামাজে গুরুত্ব থাকা উচিত এবং রাতের নামাজের ব্যাপারে আগ্রহ থাকা উচিত সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ একসময় এই ইমানদারদের জীবনে রাতের নামাজ ছেড়ে দেওয়ার এটা কল্পনাও করা যেত না অর্থাৎ অধিকাংশ ইমানদার অধিকাংশ ইমানদার মোমেনগণ মুসলমানগণ রাতের বেলা নামাজ পড়তেন আর এখন আজকের যুগে দেখা যায় আজকের যুগে দেখা যায় অধিকাংশ লোকেরাই নামাজ রাতের নামাজ পড়ে না এটা ব্যাপকভাবে দেখা যায় সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আসুন আমরা রাতের বেলা রাতের বেলা নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জনের চেষ্টা করি সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ তারাবির নামাজের ব্যাপারে রাসুল সাল আলী ওসাল্লাম তার দশায় মূলত প্রথমে একদিন জামাতের সাথে নামাজ পড়লেন তখন লোকেরা আসলো সাহাবাই কেরাম তার পিছনে নামাজ পড়লেন দ্বিতীয় দিনও তিনি সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়লেন তৃতীয় দিন এবং চতুর্থ দিন সাহবাইকরাম অপেক্ষা করতেছিলেন কিন্তু রসুল সাল্লাহ আলী সাল্লাম আসলেন না পরের দিন সকালবেলা রসুল সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল আপনি আসেননি কেন জিজ্ঞেস করলো সাহবাইকরাম আদবের সাথে এই আসেননি কেন এইভাবে নয় অন্য ভাষায় আদবের সাথে জিজ্ঞেস করলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে খুব সুন্দরভাবে জবাব দিলেন যে তোমাদের যে আগ্রহ অর্থাৎ তারাবিন নামাজের ব্যাপারে তোমাদের যে আগ্রহ আমার ভয় হচ্ছে আল্লাহ তালা ঈদ তোমাদের আগ্রহের কারণে তারাবির নামাজ ফরজ করে দেন কিনা এই ফরজ হওয়ার ভয়ে আমি নাম আশা ছেড়ে দিয়েছি তো রাসুল সাল্লাহ আলী সাল্লামের ইন্তিকালের পরে বিশেষ করে ওমর ফারুক রাজিউল্লাহ আনহুর আমলে এসে আবার তারাবির নামাজ জামাতের সাথে আদায় শুরু হয় তো মাঝখানে যেটা বন্ধ ছিল শুধুমাত্র ফরজ হয়ে যাওয়ার ভয়ে সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ রাতের নামাজের গুরুত্ব ফজিলত এবং নামাজ পড়ার পদ্ধতির ব্যাপারে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি আসুন আমরা রাতের নামাজের ব্যাপারে গুরুত্ব দিই রাতের নামাজের ব্যাপারে আগ্রহী হই রাতের নামাজ নিয়মিত আদায় করে বা নিয়মিত আদায় করার চেষ্টা করি এবং এরই মাধ্যমে আল্লাহ তালা নৈকট অর্জনের চেষ্টা করি রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ও সাল্লাহ আল নবীন মোহাম্মদ আলা আলহি ওসহবিহি ওসাল্লাম তসলিম কথির